যায় কারণ যে শক্তি আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছেন কাউকে দেয় নাই মানুষের দান করছেন মানুষ যখন এই শক্তি আল্লাহর কাছে ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন বান্দার গুনা খাতা মাফ করে দেন মজলিসে যারা বসে সবাইরে মাফ করে দেন ক্ষমার মজলিস আর এই কথাগুলা যদি যে কেউ বলতে পারে ছোট বলল সেটাও গুরুত্বের সাথে শুনতে হবে কালো মানুষে বলল তাও শুনতে হবে যদি নিয়ত ভালো করে শুনে এর ভিতর থেকে ফায়দা পাওয়া যায় দাওয়াত তবলিগের মেহনতে দেখবেন অনেক বড় আলেম কিন্তু আলোচনা করে না মসজিদের সামনে দাঁড়ায় যায় যে জরুরি দিনই কথা হবে দেখা গেল একজন এমন মানুষ দাঁড়াইছে যে কোরআন শরীফ পড়া জানে না কিছু কথা দিনই কথা মুখস্থ করছে এটা বলতেছে দিনের কথার ফায়দা যে এই মজলিস থেকেও পাওয়া যায় যে সকল মজলিসের মাধ্যমে অনেক বেনামাজি নামাজি হয়ে যায় অনেক সুন্নত বিহীন মানুষ সুন্নতওয়ালা হয়ে যায় ফিকির একটা ফিকির তাকে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা হিসেবে পৌঁছা যায় কিভাবে ফিকির তার ভিতরে পয়দা হয় দিনই কথার বরকত এই জন্যে কামিয়াবি কথায় নয় ওই কথায় কামিয়াবি যে কথায় কাজ হয় এই জন্য বুজুর্গরা বলছেন সুন্দর কথায় কামিয়াবি না সুন্দর কাজে কামিয়াবি কাজের কথায় কামিয়াবি কামিয়াবি তো কাম সে হোগি না হুসেন কালাম সে হোগি कामयाबी तो काम से होगी न हुसन कलाम से होगी फिक्र एहतमाम से होगी जिक्र के इल्तजाम से होगी फिक्र एहतमाम से होगी जिक्र के इल्तजाम से होगी সুন্দর কথায় কামিয়াবি না কাজে কামিয়াবি ফিকিরমন্দের জিন্দগি যাপনের মধ্যে কামিয়াবি আজাদিতে কামিয়াবি না গোলামিতে কামিয়াবি আজাদ কামিয়াব না গোলাম কামিয়াব সুবহান আল্লাহ আজাদের দাম নাই গোলামেরই দাম মানুষ যখন আজাদ হয় তখন এই মানুষটা পাতা ও ফল বিহীন হয়ে যায় তখন এই মানুষটা কোন কাজের থাকে না লাকড়ি হয়ে যায় গাছ যদি ফল না দেয় গাছে যদি পাতা না থাকে গাছের দাম থাকে না বাড়ির মালিক গাছ ফল দেয় না তো ঘরণী বলে যে তুমি গাছটারে কাটে ফেলো কারণ এটা পাতাও নাই ফলও নাই কিছুই নাই এটার দিকে সন্তানরা তাকায় থাকে কিন্তু একটা আম পায় না এমন গাছের দরকার নাই এটা লাকড়ি বানায় দাও মানুষ যখন আজাদ চলতে থাকে মানুষ মানব দেহে ইনসান হিসেবে যে সকল ফল ধরা দরকার এই ফলগুলা তার আসে না গাছ যেমন পাতা কাণ্ড না থাকলে লাকড়ি হয় মানুষের যদি দায়িত্ব যা কর্তব্য আল্লাহ দিয়া পাঠাইছেন এগুলো না থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নামের চুলার লাকড়ি বানায় দেবেন এই যে ফলমূল ধরবে কিভাবে আজাদি দিয়ে ধরবে না আজাদি দিয়ে হাইওয়ান হওয়া যায় ইনসান হওয়া যায় না আমরা কিন্তু আজাদ মুসলমানের ঘরে আমাদের জন্ম আমরা আজাদ আমরা হাইওয়ান হইতে পারছি ইনসান হইতে পারি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজাদ চলতে চলতে আমাদের কোনো কামাই হয় নাই এবাদত কামাই করতে পারি নাই হাইওয়ানিয়াত কামাই করতে পারছি ইনসানিয়াত কামাই করতে পারি নাই হিংস্রতা কামাই করতে পারছি কারণ ফল নাই আজাদ হয়ে গেছে আজাদি মানুষকে ধ্বংসের দিকে নেয় ফিকির দিনই আলোচনার মাধ্যমে মানুষের দিলে মানুষ মানুষ হওয়ার ফিকির প্রবেশ করে আজাদি নষ্ট হয়ে যায় গোলামি তার ভেতরে প্রবেশ করে আজাদি আফকার মেহে উনকে তবাহি রাখতে নেই جو فکر তদব تدبر সলিকা রাখতে নেই نہیں جو তদব و সলিকা ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ آزادی منش کے حیوان بنائے غلام ہو فکر اٹا غلام آپ মাসায়কদের মজলিসে দিনই মজলিসে যখন বান্দা বসতে আরম্ভ করে তখন তার ভিতরে দিনের ফিকির প্রবেশ করে এই জন্য নবীজিকে বলা হয়েছিল আদেশ আপনি দিনের ফিকির পয়দা হয় এই জন্য নসিহত করেন কারণ নসিহত মমিনের ফায়দা দেয় ফিকির আনে এই ফিকিরের দ্বারা এসে গোলাম হইতে পারবে আজাদ পাখির দাম নাই আজাদ বানরের দাম নাই আজাদ কুকুরের দাম নাই গোলাম কুকুরের দাম বান্ধা কুকুরের দাম আজাদ পাখির দাম নাই খাঁচায় বন্দি পাখির দাম আজাদ বিড়ালের জংলা বিড়ালের দাম নাই পালা বিড়ালের দাম জংলা হাতির দাম নাই পালা হাতির দাম জংলা হনুমানের দাম নাই পালা হনুমানের অনেক দাম জঙ্গলের জংলা সাপের দাম নাই সাপুরিয়া হাতের পালা সাপের বড় দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজাদ মানুষের দাম নাই গোলাম মানুষ যার গলায় গোলামির রশি আছে এমন মানুষের আল্লাহর কাছে অনেক দাম এমন একজন মানুষকে সবচেয়ে নিম্ন গুলামকে যে জান্নাত আল্লাহ দান করবেন ও জান্নাতটা এমন দুনিয়ার দর দুনিয়ার সমান দান করবেন এত দাম সে যে গোলাম এই গোলামেরই আল্লাহর কাছে দাম এই জন্য আমাদেরকে গোলাম হওয়ার মেহনত করা দরকার সফল মানুষ সফল মুমিন সফল মুসলমান হওয়া দরকার সফল মুসলমান হওয়ার জন্য দিনই মজলিস দরকার দিনই মজলিসে বসে তামাশা না গুরুত্বের সাথে কথা শোনা দরকার কথা বুঝে শোনা দরকার বেখিয়ালি না বেখিয়ালি কথা শোনার বেখেয়ালি কথা শোনার জায়গা তো কোরআন হাদিসের মজলিস না এই জন্য এমন একজন যুবকও যেন মজলিসে না থাকে যে যুবকটা দিল দিয়ে কথা শুনলো না এই বিবেক আল্লাহ দান করছেন এটাকে আদালত বানায় দেন দুনিয়ার আদালত বাদ দেন আপনার বিবেককে আদালত বানিয়ে আপনি জিজ্ঞেস করেন কি পরিমাণ আদব আজমত নিয়ে খাতমে বুখারির দর্শের মজলিসে বসে থাকা দরকার যদি এই আদব আর আজমত ঢুকে এটা হলো হেদায়ত প্রবেশের রাস্তা বছর ভরে ওয়াজ শুনতে হবে না একদিনের অল্প কিছু কথায় দিন সিনার ভিতরে প্রবেশ করবে সোহান তবে সেটা সহবতের ন্যায় হওয়া চাই যেন আপনি আওলামা ফুজালার সহবত উঠাইতেছেন একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি বড় বড় কতি আয়াতে কারিমা কোরআনে হাকিমের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে এর মধ্যে তিন নাম্বার সুরা সুরায় আল ইমরান এই সুরার সর্বশেষ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন হয়ে কবরে যাওয়ার কিছু নীতিমালা দান করছেন এই কাজগুলা যদি করতে পারো তাহলে সফল মুমিন হয়ে কবরে যেতে পারবা সফলতা অর্জন করতে পারবা দুনিয়াতেও সফল হবা কবরেও সফল কাম হবা হাসেরও সফল মুমিন হিসেবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে পড়বা সফল মুমিন হওয়া যাবে তো আল্লাহ রাব্বুল আলমিনের কালামের এই সামনে নিয়ে দুই চারটা কথা বলার চেষ্টা করা আল্লাহ রাব্বুল আলমিন সুরার মধ্যে বিভিন্ন জায়গায় কোরআনে হাকিমে মুমিনদের ডাকছেন এই আয়াতের শুরুতেও ইমানদারদের ডাকছেন ও ইমানদারেরা বলে ডেকেছেন যারা কালেমা পড়েছ যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ তোমরা ইমানদার পড়ছ কালেমা তাদের ডাক দিচ্ছেন ইমানের সহজ পরিচিতি বিশ্বাসের সাথে কালেমা যারা পড়ে দুটি স্বীকারোক্তি বিশ্বাসের সাথে যারা প্রদান করে তারা ইমানদার ইমানে মুজিমাল আর ইমানে মুফাসল তো আছে আলাদা যে অনেকগুলো এই এই এই বিশ্বাস পাশাপাশি রাখতে হবে তাহলে ইমানদার এক কথায় কালেমাওয়ালা যারা মুসলিম পরিবারে জন্ম কালেমা পড়েছে জোবানে কালেমা ইমানদার এই ইমানদারদের ইমানদারিটা নিয়ে যেন কবরে যাইতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছু কাজ করতে বলছেন এই আয়াত তিলাওয়াত করছি চারটা হুকুম আল্লাহ দিছেন কাজগুলা করো ইমানদারি টিকবে নিয়া কবরে যেতে পারবা যদি ইমানদারি নিয়া কবরে না যেতে পারি এর আগেই যদি ছিনতাইকারীতে নিয়া যায় ইমান বড় দৌলত ছিনতাইকারীতে যদি নেয় ডাকাতে যদি নেয় স্বর্ণ ডাকাতি করে ডাকাতে টাকা ছিনতাইকারীতে ছিনতাই করে ইমান ইবলিস শয়তান ডাকাত ও ছিনতাইকারীর বেশে ছিনতাই করে নিয়ে যায় এই আমার কবরের এই পথের যাত্রা দুনিয়ার থেকে আমাকে যেতে হবে যেখানে ছিলাম সেখানে ঘুরে আসলাম এই রাস্তায় সম্বল আমার ইমান এটাকে আমার কবরে নিয়ে যেতে হবে নেওয়ার জন্য কিছু কাজ করতে হবে গরু বিক্রি করছে বিক্রি করে অনেক টাকায় লাভে বিক্রি করলেই সফল কাম না টাকাগুলা বাড়ি নিয়ে আসলে সফল কাম বিবিরে বলছে যে তোমার গলার হাতটা দাও এটা মোরা ধরা গরু কিনি এটারে ভালো করে লালন পালন করলে মোটা তাজা হইলে তারপরে এটারে বাজারে বিক্রি করে তোমার মানে আরো মজবুত এবং ভালো দেখে একটা হার বানায় কুরবানির ঈদের দুই মাস আগে গরু কিনছে হার বিক্রি করে খাওয়াইছে দুইজনে ঠিক মতো লালন পালন করছে কুরবানির ঈদের আগে লাভ হবে গরুতে এরকম দেখা দিছে দামও বাড়ছে লাভে বিক্রিও করছে লাভের সাথে গরু বিক্রি করে গরু বিক্রির টাকা পকেটে নিয়ে বাদাম খাইতে খাইতে চোরের পকেটে দিয়ে দিচ্ছে তাতে বিবি সাহেব সফল স্বামী বলবে না নাদান কম্বক ঘরের সম্পদ হাতে নিয়ে চোরের হাতে দিয়ে দিছ আরে যারা তো মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে নাই তারা কেউ বা খ্রিস্টান ইহুদি নাসারার ঘরে জন্মাইছে হিন্দুর ঘরে জন্মাইছে মুশরিকের ঘরে জন্মাইছে মুরতাদের ঘরে জন্মগ্রহণ করছে আর আমি ইমানদার মুসলিম পরিবারে আমার জন্ম মুসলিম দেশে আমার বসবাস কিন্তু আমার মুসলমানিত্ব কি আমার সঙ্গে কবরে যেতেছে নাকি আমার বাদাম খাওয়ার ছলে আমার ইমানদারি ইংলিশে চুরি করে নিয়ে যেতেছে এটা দেখার বিষয় আছে ইমানদারিকে হেফাজত করা দরকার কি দিয়ে হেফাজত করব আল্লাহ রব্বুল আলমিন চারটি আদেশ করছেন এই আদেশ চারটা বলার পাশাপাশি হয়তোবা আলোচনা শেষ হয়ে যাবে খুব মুখতাসার আকারে বলি আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের আদেশ করছেন يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله এই চারটি আদেশ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলেন ও ইমানদারেরা ইসবিরু সবর করো ও সাবিরু মুসাবারা করো ওরাবিতু মুরাবিতা করো ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো এই চার গুণ যদি সঠিকভাবে তুমি গ্রহণ করতে পারো এমন চারটি গুণে যদি তুমি গুণী হইতে পারো লাল্লাকুম তুফলিহুন তাহলে লাল্লা ফি কালামিল্লাহি ওয়াল ইয়াকিন আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তুমি সফল মুমিন হিসেবে আমার দরবারে আসতে পারবা তুমি মুফলেহ হইতে পারবা সফলতা বুঝানোর জন্য ফালাহ শব্দের চেয়েতে উৎকৃষ্ট শব্দ আরবি সাহিত্যে নাই তাফুজুন বলতে পারতেন তুফলিহুন বলেছেন আরবি সাহিত্যের সফলতা বুঝানোর সর্ব উৎকৃষ্ট শব্দ মুফলেহের খাতায় তোমার নাম যাবে তুমি চারটা কাজ করো এক নাম্বার সবর করো কোথায় সবর করব এটা হলো জানার বিষয় আকাবির হাজরাতরা বলেছেন তিন জায়গায় সবর করলে সবের বান্দা হিসাবে আল্লাহর দরবারে নাম লেখানো যায় এক নাম্বার সবর আলাত আল্লাহর গুলামি করার মধ্যে সবরের সাথে গুলামি করলে সবের হওয়া যায় তার মানে সাবিরু সবর করো তিন জায়গায় সবর করো আল্লাহর গোলামি করার মধ্যে সবর করো সবরানিল মাসিয়া গুনার কাজ থেকে নিজের বাঁচানোর ব্যাপারে সবরের সাথে নিজের বাঁচায় রাখো সবরানিল মুসিবা সবরুফিল মুসিবা মুসিবত আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হায়াতি জিন্দিগিতে যা কিছু আসলো তার মধ্যে সবরের সাথে মুসিবতের মোকাবেলা করো এই তিন সবর যদি তুমি করতে পারো তবে আল্লাহ রব্বুল আলমিন সবের বান্দার দপ্তরে তোমার নাম উঠায় দিবেন এটা হলো সবর এক নম্বর এবাদতের মধ্যে সবর তার মানে নামাজের মধ্যে সবরের সাথে নামাজ পড়ো রমজানুল মুবারকের রোজা সবরের সাথে রোজা রাখো হাজি বাইতুল্লাহ সবরের সাথে করো সবরের সাথে জাকাত প্রদান করো যত বন্দিগি আল্লাহ তোমার পরে ফরজ করেছেন সকল বন্দিগি গুলা সবরের সাথে আদায় করো সবরের সাথে বন্দিগি আদায় করে তুমি সবরের খাতায় নাম লেখাও এবাদতি তিব্বদানি শারীরিক যত এবাদত আছে যে সকল এবাদত করার জন্য টাকার দরকার নাই যে সকল এবাদত করার জন্য ক্ষমতার দরকার নাই দেহ থাকলে চলে শরীর দিয়া যে এবাদত গুলো করতে হয় যার মধ্যে টাকার যোগাযোগ নাই বদনি গুলা সবরের সাথে আদায় করো এবাদতে মালি সম্পদের এবাদত গুলা সবরের সাথে আদায় করো এবাদতে মুস্তারিকা বাইনাল মাল ওয়াল বাদান মাল সম্পদ যুক্ত কইরা সম্পদ আর দেহ দুইটার সমন্বয়ে যে ইবাদত করতে হয় ওগুলো সবরের সাথে করো অর্থাৎ তোমার গোটা জিন্দগির যত বন্দিগি আছে সকল বন্দিগুলা সবরের সাথে আদায় করে তুমি সবের বান্দার খাতায় নাম লেখাইতে পারো শুধু মুসিবতের মধ্যে সবর করে সবের বান্দার খাতায় নাম লেখানো যায় না মনে মনে ভাবতেছেন অনেক মুসিবত আছে মুসিবতে সবর করেন আপনি সবের সবের হওয়ার জন্য এক নাম্বার এবাদতে সবর থাকতে হবে আমাদের দেশে সবরের সাথে এবাদত করার মুসল্লির বড় অভাব সবরের সাথে সেজদা দেনেওয়ালা মুসল্লির অভাব আছে সবরের সাথে রুকু করার মুসল্লির বড় অভাব আছে যত তাড়াতাড়ি মাথা নামাইতে পারে আর উঠাইতে পারে এটার নামাজ সেজিদা সবরের সাথে দাও রুকু সবরের সাথে করো হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বলছেন সবরের সাথে নামাজ পড়তে হবে তো আমাদের বন্দিগির সবর উঠা গেল জিকিরের সবর উঠা গেল তসবিহে ফাতেমি পড়তেছে সবর উঠা গেল এই খালি কল খালি এরকম করে দৌড়ায় মানে এক মিনিটের ভিতরে সব শেষ করে ফেলাই দিবে এত বে সবরই কেন আমাদের সেজদায় আর জমিন কাঁপে না কারণ আমাদের সেজদায় যে সবর নাই আমাদের সেজদায় চোখের পানি নাই এই জন্যে আমাদের সেজদার ভরে জমিন কাঁপে না আমাদের মতো মুসল্লির জন্য জমিন কাঁদে না আমাদের মতো মুসল্লির উপরে মসজিদের জমিন বরং লানত করে সবর সারা মুসল্লি सुनी नाम सिर फिलिस्तीन को वाजा मैंने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब وہ سجدہ جسے روح زمین کا اپ جاتی تھی اسی کو آج ترستی ہے ممبر و محراب اسی کو آج ترستی ہے ممبر و محراب اگر زمانار مسلی دیر سجدہ ہے زمین کا تو اگر زمانہ مسجد سندر چلو نہ عبادت سندر چلو এখনকার জমানার গুলো বড় সুন্দর এবাদও তো সুন্দর হয়ে গেছে আগের জমানার মসজিদ এমন ভালো ফ্যান লাগানো ছিল না টাইলস দিয়া মোজাইক করা ছিল না টাইলস লাগানো ছিল না আগের জমানার মসজিদের মধ্যে বিদ্যুৎ চলে গেলে আইপিএস সংযোগের ব্যবস্থা ছিল না আগের জমানার মসজিদে এমন লম্বা লম্বা বাতি ছিল না মসজিদ গুলো খেজুর পাতার ছাউনি বৃষ্টির এক ফুটা পানি যদি মসজিদের ছাদের উপরে পড়ে তো সাদ এমনই সাদ যে ছাদের ফাঁক দেয়া পানিগুলো গড়ায় মাথায় মসজিদের মুসল্লির পরে গড়ায় পড়তো সুন্দর বাতি লাগানো ছিল না গো মসজিদগুলো ছোট্ট একটা মোমবাতি মসজিদের এক কোনায় জ্বলত মসজিদ সুন্দর ছিল বটে মুসল্লিগুলা এত সুন্দর ছিল এরা নামাজ বললে নামাজের জমিন কাঁপত এরা আজান দিলে আজানের আওয়াজ পাহাড়ের চূড়ায় যা লাগলে পাহাড়ের চূড়ার থেকে আজানের ধরে আওয়াজ বের হয়ে আসতো জবাব বের হয়ে আসতো কিন্তু আমাদের মসজিদ সুন্দর হয়েছে আজানের আওয়াজ মাইক লাগছে বড় বড় হয়েছে কিন্তু আমাদের এবাদতের মধ্যে সে যে এখলাস ও সবর এটা কমে যাওয়ার কারণে মসজিদ আজকে পুরাতন সেই মুসল্লিদেরকে তালাশ করে যারা দুই তিনজন যারা নামাজ পড়তো ভাঙা জায়গায় নামাজ পড়তো সেদা দিলে কপালে বালি লাগতো কিন্তু ধৈর্যের সাথে তারা আল্লাহর গোলাম হয়ে গোলামি করত শহরে এসি ফিট করা মসজিদে তো আছে মসজিদ সুন্দর হইছে মুসল্লি খারাপ হইছে এবাদত গুলোর ভিতর থেকে সবার উঠে গেছে এ সবরের সাথে এবাদত করা লাগবে এক নাম্বার সবরের সাথে এবাদত করো দুই নাম্বার সবরের সাথে গুনার কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো এখানেও সবর করো গুণা এসে গেছে সবরের সাথে নিজের নিয়ন্ত্রণ করো হ্যাঁ? সবরের সাথে গুণার থেকে নিজের বাঁচায় রাখো এটাও এবাদত ইজতিনাব বানিল মাসিয়াতি আইজান হাসানাতুন গুনার থেকে নিজের বাঁচায় রাখাটাও একটা এবাদত একটা নেকের কাজ কি করে নিজের গুনার থেকে বাঁচাতে পারি এ ফিকির পয়দা হয় নাই আমাদের মধ্যে এই ফিকির নাই গুনার থেকে নিজেরা কেমন করে সবরের সাথে বাঁচাইতে পারি এবাদত কিভাবে সবরের সাথে করতে পারি কারণ আমরা যে ইদানিং কিতাব খুলে খুলে এবাদত করি আহলে দিনদের থেকে এবাদত শিখি না সত্যিকারের মানুষ যারা এবাদত আবেদ মানুষের খাতায় যাদের নাম আছে তাদের সহমতি যে আমরা এবাদত শিখি না এখন তো বই দেখে দেখে রান্না করার যুগ মিয়া বই দেখে দেখে বিবিরে রান্না শিখানো যায় বই দেখে দেখে নিজের আবেদ বানানো যায় না ঠিক না ভাই ঠিক আওয়াজ দিয়া বলেন বুঝা শুনে আওয়াজ দিয়ে মিয়া সাহ বই দেখা দেখা ভালো বাবুর্চি হওয়া যায় অথবা কাউকে ভালো বাবুর্চি বানানো যায় বুখারি শরীফের বাংলা দেখা দেখা নিজের আবেদ বানানো যায় না মিয়া সাহ ঠিক না বেদিকে আওয়াজ দিয়ে বলে বাংলা দেখে দেখে আবেদ হওয়া যায় না তুমি ডাক্তার হওয়ার জন্য কোন না কোনো বড় ডাক্তারের সহবত উঠাইলা তুমি শুধুমাত্র পড়াশোনা করে ডাক্তার হও নাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শুধুমাত্র নিজের কলম আর মেধার দ্বারায় তুমি বড় ইঞ্জিনিয়ার হও নাই কোন না কোন ইঞ্জিনিয়ারের সঙ্গ এখতিয়ার করে তার সব কিছু দেখা তুমি ভালো ইঞ্জিনিয়ার হইলা সবকিছুই তো সহবত দিয়া শিখলা কাঠমিস্ত্রি আর একজন ভালো কাঠমিস্ত্রির সহবত উঠাইলা রং মিস্ত্রি আর একজন রং মিস্ত্রির সহবত উঠাইলা তুমি আবেদ হইবা মুখস্থ আবেদ হ্যাঁ দেখে দেখে মুসলমান সারা জনম নামাজ পড়ে ষাট বছর ধরে নামাজ পড়ে সত্তর বছর ধরে নামাজ পড়ে ইমামের সাথে ঝগড়া বিবাদ পর্যন্ত করে মুসল্লি তার সুরাতুল ফাতেহার বিশুদ্ধ করতে পারে নাই ঠিক করতে পারে নাই বড়াই করে আল্লাহর কাছ থেকে রহমত নামায় আনা যায় না ওলামাদের আসো এবাদত শিখো এখান থেকে নূরে এবাদত অর্জন করো এটাই তরিকা এছাড়া কোন তরিকা নাই আমাদের আগের জমানার যারা ছিলেন তারা তো বুজুর্গদের সহবাদ উঠাইছেন তারা সহবতে যায় যে আল্লাহ হয়েছে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইয়ের মতো বড় আলেম উনিও রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের সহবত উঠাইছেন শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই অত বড় আলেম ছিলেন যার ব্যাপারে বলা হইত মাক্তাবাতুন আজিমাতুন হাইয়াতুন জিন্দা চলতি ভিত্তি একটা কুতুবখানা ছিলেন শাহ কাশ্মীরি শাহ কাশ্মীরি ওই কামেল ছিলেন ডাক্তার ইকবালের মতো কবি ইকবালের মতো বড় একটা মেধা যার মেধা তাকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাচ্ছিল শাহ কাশ্মীরির সবতের বদলতে এ থেকে ইসলাম আর মুজাহিদের সৈনিক দিনের সৈনিক আর মধ্যে মুজাহিদ হওয়ার জন্য আল্লাহ তাকে অমর এক কলম সৈনিক করে কবুল মঞ্জুর করছেন সুবাহান শাহ কাশ্মীরের সহবতে যা কলম উল্টো দিকে ঘোরা আরম্ভ করছে এতদিন দুনিয়ায় চলছে এবার আখের আত্মুখী হয়ে যেতেছে লিখতেছে তামান্না দর্দ দিল কি হ্যায় تمنا درد دل کی ہے تو کر خدمات فقیروں کی نہیں ملتا یہ گوہر بادشاہوں کے خزینوں میں نہیں ملتا ہے گوہر بادشاہوں کے خزینوں میں شاہ کشمیر رحمت اللہ علیہ কবি ইকবালের মেধা খুলছে নাস্তিক কুবাত থেকে ঘুইরা আস্তিক হওয়া তার সম্ভব হয়েছে এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহের মতো এত বড় আলেম যিনি জিন্দা একদার লাইব্রেরি ছিলেন দারুমের দেওবান মাদ্রাসা লাইব্রেরির যত কিতাব তা শাহ কাশ্মীরের মুখস্থ ছিল এত বড় কুতুবখানা তিনি তিনিও রশিদ আহমাদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের দরবারে যেতেন জিজ্ঞেস করা হইত হজরত গুঙ্গুহির দরবারে কেন যান হজরত শাহ কাশ্মীরি বলতেন আমি আমার নামাজকে নামাজ বানানোর জন্য গুঙ্গুহের দরবারে যাই সুবাহ নামাজে নামাজ বানানোর জন্য যাই এতদিন যে নামাজ পড়েছি এটা নামাজ নয় সবরের নামাজ নয় এখন সবরের নামাজ শিখার জন্য ওখানে যাই এখন খুশু খুজওয়ালা নামাজ শিখার জন্য হজরত গুঙ্গুহির দরবারে যাই গুঙ্গুহির রহমতুল্লাহ আলে অনেক বড় আলেম ছিলেন যাকে বলা হইত ফকি হন্না তিনি তার যুগের ইমামে আজম ছিলেন এত বড় আলেমে দিন ছিলেন তিনিও একজন গায়ের আলেম কিন্তু যার কাছে নূরে ইবাদত আছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে বলে মুবাহাসা করার জন্য গেছিলেন বাগবিতণ্ডা করার জন্য গেছিলেন তর্ক করার জন্য গেছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে হাদিস শাস্ত্রের প্রশ্ন করছিলেন মান্তাক শাস্ত্রের প্রশ্ন করছিলেন ফিকা শাস্ত্রের প্রশ্ন করছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ বড় আলেম ছিলেন না চক্ষু বন্ধ করে করে নিচের দিকে তাকায় সব উত্তর দিয়ে সব উত্তর দিয়ে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে দিচ্ছেন আপনি কি কিতাব পড়ে আসছেন তুমি কিতাব পড়ে আসছ আর তুমি প্রশ্ন করলে আমি চক্ষু বন্ধ করলে মোরাকাবার মধ্যে ফখরুদ্দিন রাজির সাথে আমার দেখা হয়েছে তুমি প্রশ্ন করলে হ্যাঁ, আমার সাথে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ মুলাকাত হয়েছে তুমি প্রশ্ন করলে আমার সাথে ইমাম বুখারির সাক্ষাৎ হয়েছে ইমাম বুখারির সাক্ষাৎ হয়েছে তুমি তো কিতাব পড়ে আসছ আর আমি চক্ষু বন্ধ করে উত্তর দিছি কিতাব কো ছুর কর জরা বৈঠ کے قرار کے اسرار الفت سینا بسینا کے اسرار الفت سینا بسینا کتابوں کو چھڑ کر ذرا پاس بیٹھو کتابوں کو چھڑ کر ذرا پاس بیٹھو کیا سرار الفت सीना बसीना क्या सिरार उल्फत सीना बसीना কাছে আসো বসো এবাদতের উল্ফত মোহাব্বত উঠাইতে চাও আল্লাহর সাথে তো সিনার সামনে বসে থাকো সুবহানাল্লাহ বিহামদি বৈশা ছিলেন বৈশা ছিলেন হযরত গুঙ্গুই রহমাতুল্লাহ আলাই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির সহবত উঠাইছে উঠানোর বদলতে এতদিন এই দুই চোখ দিয়ে দেখছে চক্ষুর দ্বারা দেখছে এবার আত্মার চোখ খুলছে আত্মার চোখ খুলছে রহমতুল্লাহ জবরদস্ত এক খলিফা ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই রায়পুরি রহমতুল্লাহ আলাই রায়পুরি কে ডেকে বলতেছে আব্দুর রহিম তুমি আমার কাছে আসার এ রাস্তা এত দেরি কেন করছো বলে নদীর ঘাটে নৌকার সমস্যা তাই দেরি করছি হজরত গুঙ্গু হয়ে এতক্ষণ পর্যন্ত এত দূরে দেখে নাই কিন্তু সোহবতের দ্বারায় এখন তিনি অনেক দূরে দেখেন ওসি অন্যজার হয়ে গেছে এখন যারা তাদের দপ্তরে তার নাম গেছে তিনি বলেন ও আব্দুর রহিম তুমি কি নদীর ঘাটে আয়সা গাছকে কাঠ হইতে বলো নাই বলে হ কাঠকে কি নৌকা বলো নাই হ্যাঁ নৌকা বানাইছি ওই নৌকায় চড়ে কি তুমি আসো নাই বলে হ্যাঁ আসছি কারামতি কেন দেখাইছ মানুষ তো বিদাহাতের মধ্যে পড়ে যাবে কেন দেখাইছ হজরত গুঙ্গুহি বৈশা রয়েছেন কোথায় রাস্তায় রয়েছেন রায়পুরি রহমতুল্লাহ আলাই কিন্তু এবার সহবতের মাধ্যমে আত্মার চক্ষুদয় এখন খুলছে এবার ঘরে বসে বসে এমন জিনিস দেখতে পায় যা সাধারণ আর জ্ঞান ও বিদ্যার নজর দিয়ে দেখা যায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু মা'আস সাদিকিন সদকিনদের সোহবত উঠাও এবাদত এবাদত হয়ে যাবে নামাজ নামাজ হয়ে যাবে তোমার জিন্দিগির বন্দিগি বন্দিগি হয়ে যাবে মামুলাত মালুমাত তোমার মামুলাত হয়ে যাবে হজরত গুঙ্গুই বলতেন আমি আমার মালুমাত কে মামুলাত বানানোর জন্য যাই হজরত হাজি সাহেবের দরবারে সবরওয়ালা নামাজ আদায় করতে আজকের মজলিসে একজন আহলে দিল আসছেন যার সহবত আপনাদের আত্মার চোখ খুলতে পারে যদি সহবতের মতো সহবত আপনারা উঠাইতে পারেন তো যেটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন সবর করো তিন জায়গায় সবর এক নাম্বার এবাদতের মধ্যে সবর বন্দিগের মধ্যে সবর দুই নাম্বার সবর করো মানে গুনার থেকে সবরের সাথে বাইচে থাকো গুনার কাজ সামনে আসছে সবরের সাথে গুনার থেকে বাইচে থাকো তিন নাম্বার মুসিবত আসছে মুসিবতের মধ্যে সবর করো যদি এমন সবর করতে পারো তাহলে তুমি সবের বান্দা হয়ে যাবা গুনার থেকে বাচ্চার ভিতরে সবর কেমন আমার সামনে গুনা আইসা গেছে সুযোগ পাইলে গুণা করে নিতে পারি তো সবরের সাথে নিজেকে চোখটা নিয়ন্ত্রণ করে নিচের দিকে দিয়ে দিলাম ইচ্ছে করলে বেগানা নারী তাকায় দেখতে পারি সবরের সাথে চক্ষুদয় নিচে নামায় দিলাম জবান দিয়ে ইচ্ছা করলে মিথ্যে বলতে পারি সবরের সাথে মিথ্যার থেকে নিজেরে বাঁচায় নিলাম নীরবে নিরালায় গুনার কাজ করতে পারি সবরের সাথে গুনার থেকে নিজেরে বাঁচায় নিলাম এমন সবরের সাথে গুণার থেকে নিজেরে বাঁচায় রাইখাও বহু মানুষ আল্লাহ জান্নাতের দরজা দিয়ে ঢুকছে জান্নাতে ঢুকে গেছে শুধু গুণার থেকে বাঁচায় রাখছে যুবকদের কি বলি আমার নজওয়ান ভাইরা হায়াতের সীমানা কার কখন ফুরা যাবে বলা যায় না সবরের সাথে যদি নিজের আজকে গুণার থেকে বাঁচাইতে পারো আজকে রাতের বেলায় দিনের বেলায় সবরের সাথে গুণার থেকে নিজের বাঁচায় রাখনা জিন্দিগিতে কোনো না এক কাজ তুমি করতে পারো নাই কিন্তু গুণার থেকে নিজের বাঁচায় রাখছিলে সম্বলটুকুন তোমার আজকে তবে রাত্রে যদি তোমার এতেকালও হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন রহমান দয়ালু খুদা তার বন্ধুর দ্বারা এমন বহু কোষ খবরি দান করছেন গুনার থেকে আল্লাহর ভয়ে সবরের সাথে নিজের কেউ বাঁচায় রাখছে ওই দিন ইন্তেকাল হয়েছে সোজা আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করছে হাদিস শরীফের মধ্যে আসছে জেনা করতে গেছে জেনা নামক জালেমের ঘটনা আছে জেনা করতে গেছে মহিলারে টাকা ধার দিছে শর্ত করে দিছে যে তুমি পাঁচশো টাকা নিতে পারো আমার কাছ থেকে কিন্তু আমার কাছে দেহ বিক্রি করতে হবে পারবা মুসিবতটা এমন যে টাকার জন্য জেনার মুখে তাকে যাইতে হইতেছে এমনই মুসিবত দরজা জানালার সব বন্ধ করছে নীরবে নিরানায় জেনা আরম্ভ করবে করে ফেলছে বস্ত্রহীন করে জেনার প্রস্তুতি গ্রহণ করছে জালেমে মহিলার দিকে নজর করে তাকায় দেখে মহিলা কান্দে বলে কেন কান্দ আরো জোরে কান্দা দিয়েছে মহিলা কোন জিনিস তোমার কাদায় বলে আল্লাহর ভয় আমার কাদায় আমি গুনার দাগ আমার দেহে লাগাই নাই আমার ভয় হয় আজকে জেনার পরে যদি আমার ইন্তেকাল হয় তাহলে আমি জেনার গুণা নিয়ে আল্লাহর দরবারে হাজির হইলাম জেনার গুনার দাগ নিয়ে আল্লাহর কাছে যাইতে আমার বড় ভয় লাগছে সেই জন্য কান্দি কিফিল জালেম বলে গুনার ভয়ে তুমি কান্দো তেলে তোমার মতো পবিত্র মানুষকে অপবিত্র করতে চাই না ছেড়ে দিলাম যাও পাঁচশো টাকা তোমার দান করে দিলাম হাদিসে পাকে ঘটনা নবীজি নিজে বর্ণনা করছেন ওই রাত্রেই কিফিল নামক জালেমের ইন্তেকাল হয়ে গেছে সকালবেলা এলাকাবাসী শকর আদায় করতেছে জালেম মারা গেছে ভালোই হইছে জালেম মারা গেছে ভালোই হইছে লাশ দেখার জন্য গেছে যা দেখে চেহারার মধ্যে নুরানি চমক ঝলমল ঝলমল করতেছে শুধু তাই নয় দরওয়াজার মধ্যে কুদরতি লেখা ভাইসে উঠছে কদ গফর আল্লাহ এলাকাবাসী সাবধান কিফিলের গালি দিও না আল্লাহর ভয়ে যে রাতের বেলায় গুনার থেকে নিজেরে বাঁচায় রাখছে আর গুনার থেকে নিজেরে বাঁচায় রাখা যে পরে যে ইন্তেকাল হয়েছে তার জিন্দিগির শেষ আমার গুনার থেকে বাঁচা থাকাটা আমার কাছে বড় ভাল লাগছে আমি তার জিন্দগির গুণা সব মাফ করে দিছি তারে গালি দিও না রাবি বর্ণনা করেন যে নবীজির কাছ থেকে একবার শুনছি কয় না এ ঘটনা দুইবার শুনছি তিনবার শুনছি তার চেয়ে অধিকবার পয়গম্বর ঘটনা বর্ণনা করে বলছেন তুমি সবরের সাথে গুনার থেকে তোমারে বাঁচায় রাখো এর উসিলায় তো আল্লাহ তোমার জান্নাতের দ্বার খুলে দিতে পারে জান্নাত দিয়ে দিতে তাহলে সবরের সাথে নিজের গুনার থেকে বাঁচায় রাখা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসলো তার মধ্যে সবর করা এই তিন জায়গায় সবরের মাধ্যমে সবের বান্দার খাতায় নিজের নাম লেখানো আল্লাহ আদেশ করে বলতেছেন আমানো ও ইমানদারেরা ইসবিরু সবর করো এই জায়গায় সবর করতে বলছেন সবর করো ও সবরে অটল থাকো আজকে সবর করলা কালকে সবর ভাঙলো তা নয় ওই যে দেখো আইয়ুব মুসাফারার ময়দানে আছে আমি তারে অসুস্থ করে দিছি তার সবর ভাঙে নাই তার ঘর বাড়ি বরবাদ করে দিছি সবর ভাঙে নাই সন্তান নিয়ে নিছি সবর ভাঙে নাই গায়ে পোকা লাগছে সবর ভাঙে নাই এলাকাবাসী জঙ্গলে দুর্গন্ধের কারণে জঙ্গলে ফেলায় দিছে তাও সবর ভাঙে নাই যে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তার কাছে যায় সে সবর করে তার সবর ভাঙে না জিব্বার মধ্যে পোকা লাগে গেছে তখন কিন্তু সবর ভাঙে নাই তখন শুধু এত রকম আসছে আল্লাহ জিব্বায় পোকা লাগলে আপনার জাতি নামের মজা আমি কোন অঙ্গের দ্বারা আদায় করবো এতটুকু আসছে মাত্র সবরও ভাঙে নাই সবরে অটল আছে আরে তাই কি হয়েছে এ দুনিয়াতে কত কিছুই তো পেলাম আর পেলাম না কত কিছুই তো এলো আর গেল বিয়োগ তো অনেক কিছুই হইল ওই যে দেখেন আমাদের আকাবিররা সবর করছে হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই মাল্টার দ্বীপে বন্দী আছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হজরত হুসেন আহমদ মদরি রাস্তায় পড়া তরমুজের ছিলা গুলো কুড়ায় না তরমুজের শিলার সাথে কথা কয় বলে রে তরমুজের শিলা আমার কাছে তোর বড় দাম কারণ তুই এক এমন গলির মধ্যে পড়েছিলি রে যে গলিতে আমার পাক পয়গম্বরের কদম পড়ছে এই গুলি দিয়ে আমার পয়গম্বর হাঁটছে তুমি ওই গুলিতে পড়ে তোমার দাম আমার কাছে অনেক বেশি এই তরমুজের চিলা গুলো পুরাইয়া গরম পানি দিয়ে ধুইয়া হজরত হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ভর্তা বানা খাইতেন আর বলতেন আমার পয়গম্বরের মহাব্বতে পয়গম্বরের কদম যেই রাস্তায় পড়ছে সে রাস্তার শিলা কুড়ায় না আমি খাইলাম হতে পারে এই ছিলার কারণে আমার পাক পয়গম্বরের পাশাপাশি আমার হাসর হইতে পারে নাজাতের শিলা হইতে পারে যিনি রোজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা পড়তেন চমকতার হে তেরি রোজা के मंजर और सलामत रहे तेरी रोजा की जाली हमें भी आता हो वो शौक अबू जर हमें भी आता हो वो जज्बा बिलाली हमें भी आता हो वो शौक अबू जर हमें भी आता हो जज्बा बिलाली উনারা সবরে অটল ছিলেন এই বন্দি হয়ে দ্বীপের মধ্যে জেলখানায় আছে বালির বস্তা সিনায় দিয়ে দিছে নামাজ যেন না পড়তে পারে হাফ প্যান্ট পরা রাখছে খরচ তরক করা রাখছে দাড়িতে কেচি দিতে গেছে তখনও সবর ভাঙে নাই তখন খালি বলছে আল্লাহর দুশ্মনেরা দাড়িতে কেচি না দিয়ে আমার কলিজাটা কেটে দাও তাও তো কষ্ট লাগবে না সুন্নত কাটলে যত কষ্ট লাগবে সবরে অটল ছিলেন ওনারা দেখে বলে সবরে অটল থাকো এক চিঠি গেছে অমুক মারা গেছে আর এক চিঠি গেছে অমুক জন নাই একুশটা চিঠি মালটা দিবে গেছে একুশ চিঠিতে একুশ দূর সংবাদ পড়ছে হুসাইন আহমদ মাদানির সবর ভাঙে নাই উনি সবরে অটল ছিলেন একুশ চিঠির পরে উত্তর লিখতেছেন কাগজ আর কলম লইয়া আউলাদ রাসূল কাগজ কলম লইয়া কোনায় বসে গেছেন সবাই মনে মনে ভাবতেছে একুশ চিঠির পর আজকে চিঠির উত্তর বুঝি হাজরাত মাদানি লিখবেন দেখেন না একুশ চিঠি বাড়ির থেকে আসছে একুশ চিঠির পরে কাগজ কলম লয়ে চিঠি লিখতে পড়ছে এটা চিঠি বটে চিঠি বাড়ির দিকে না چیٹھی দ্বীপ থেকে আর সে আজিমের দিকে লিখতেছে ترسک میں کوہ گم سرپ لیا ابجو ہو تو ہو ترشک میں کم سرپ لیا ابجو ہو تو ہوئے سن ساتے زندگی چھوڑ دیا ابجو ہو تو ہو वो ऐशो नशात जिंदगी छोड़ दिया अब जो हो तो हो এটাকে বলা হয় সবরে অটল ইমানদারি কবরে যেতে চাও তোমার সবর ভাঙার জন্য ইবলিসি চতুর্মুখী চক্রান্ত তোমাকে আক্রান্ত করতে পারে তোমার সবর যেন না ভাঙে তুমি তোমার মৃত্যু পর্যন্ত তোমার হায়াতি জিন্দগি সবরে অটল অবস্থায় জীবন যাপন অটল অবস্থায় জীবন যাপন করো আজকে সবরে নামাজ পড়লা কালকে সবরে পড়ো পরশু সবরে পড়ো সকল কাজের সাথে সবরের অটলতা তুমি তোমার হায়াতি জিন্দগিতে ধরে রাখো তিন নম্বর মোরাবেতা করো এবাদতের ধারাবাহিকতাও ঠিক রাখো তার মানে এক কুরবানি করলা আর এক কুরবানির জন্য অপেক্ষা করো এক জাকাত দিলা আর এক জাকাতের লেগে অপেক্ষা করো ফজর পড়লা জোহরের জন্য অপেক্ষা করো জোহর পড়লা এবার আসরের জন্য অপেক্ষা করতে থাকো তুমি এবাদতকে বলো না কাজ আছে কাজ রে বলো এবাদত আছে তুমি নামাজ রে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে ধারাবাহিকতা ঠিক রাখো আশ্র পড়লা মাগরিবের অপেক্ষা করো মাগরিবের নামাজ পড়লা এশার নামাজের অপেক্ষা করো এশা বিদ্যের পড়ছো আবার ঘুম থেকে বারবার জাগ্রত হয়ে দেখো হজরের দুই সেজদার লেগেনি তোমার মৌলায় তোমারে ডাকে অপেক্ষা করো ধারাবাহিকতা ঠিক রাখো কারণ আল্লাহর কাছে ধারাবাহিকতার বড় দাম আহলুল্লাহ যারা আল্লাহ তাদের কাছে এই ধারাবাহিকতার দাম ছিল হোক না এবাদতটা ছোট হোক না ছোট্ট একটা এবাদত ছোট্ট একটা দুয়া দায়মি আমল ছিল তার ভিতরে বেশি বুজুর্গের দরকার নাই তকবীরে উলার ধারাবাহিকতা ঠিক রাখো বড় অলি হয়ে যাইবা ধারাবাহিকতা বজায় রাখা দরকার আমাদের মন্দিগির ধারাবাহিকতা নাই আমাদের নেক কাজের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে ফরজ বন্দিগির ধারাবাহিকতা আমাদের নাই নফল তো অনেক দূরের কথা রমজান মাসে নামাজ পড়লো আসতেছে রমজান মাস নামাজ পড়ছে রোজার মাসে রাখে নাই ঈদের চাঁদ উঠছে আর কাইটা ফেলাই দিচ্ছে এই দাম নাই রমজান মাসে মাথার থেকে টুপি খুলে না পাক্কা দরবেশ হয়ে গেছে রমজানের পরেও ধরে রাখো রমজান মাসে নামাজ পাঁচক্ত পরে আবার তারা বিও পরে কারণ কারো কারো কাছে এই মশালা পড়ছে একটা গুজব মশালা যে তারা বিনা পড়লে রোজা হইব না রমজানে তারা তারাবিও ঠিক রাখে রমজান চলে গেছে সাউলের চাঁদ উঠে গেছে আর এবাদতের ধারাবাহিকতা চলে গেছে এটার নাম এবাদ না ধারাবাহিকতা ঠিক রাখতে হবে আল্লাহ কেমন ছিলেন ধারাবাহিকতার বেলায় কিরকম ছিলেন সাহাবায়ে তো জান কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছেন ইবাদতের ধারাবাহিকতা ছাড়েন নাই ওই যে হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজের ধারাবাহিকতা একদিন নষ্ট হয়ে গেছে পরেশান হয়ে গেছে ইবলিস এসে এমন করছে যে তাহাজ্জুদ করতে এ ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে এমন গুনাহ জারি করছেন কেন এমন গুনাহ জারি করলেন ভেতরে ভয় আজকে দিনে যদি আমার ইন্তকাল হয় তাহলে জিন্দগির শেষ শেষ রজনীটা এমন গেল যাতে তাহাজুতের নামাজ নাই জিন্দগির তাহাজুতি বাতি জীবনের শেষ রাত্রিতে তাহাজুত পড়লাম না পরের রাত্রিতে ইডলি আইসা নিজেই ডাকাডাকি করতেছে উঠেন উঠেন নামাজ পড়বেন না তাহাজুতের নামাজ চিন্তা করতেছেন কিরে ইবলিশ ঘরে আইলো কেন মানুষ ঘরে আইলো কেন দরজা জানালা তো সব বন্ধ আছে আটকাইছেন জিজ্ঞেস করছেন জাগাইতে হ্যাঁ, জাগাইতে কেন কিছুদিন আগে তো আপনার এই নামাজ বাতিল করে দিয়ে আমার কেন ওই যে পড়তে নাই সারা জনম তাহাজুদ পইরা যতখানি উপরে উঠছিলেন একদিন তাহাজুদ আমি পড়তে দেই নেই বিধায় যে সাদমা আর কান্না আপনার হইছে যে রুনাজারি আপনার হইছে ও রুনাজারির বদৌলতে আল্লাহ তো অনেক রাস্তা বেশি উপরে উঠায় দিছে আবার আজকে তাহাজুদ বাদ দিয়ে তো আরো উপরে উঠা যাইবেন এর চেয়ে অল্প অল্প করেই উপরে উঠেন একবারে ওঠার দরকার এ হলো সাহাবায় গ্রামের ধারাবাহিকতা ছিল আল্লাহওয়ালা বুজুর্গরা এর বড় দাম দিতেন আসরের নামাজ হজরত ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাই পড়ছেন তকবির ছাড়া নামাজের পরে অস্থির হয়ে গেছেন লোকেরা ডাক্তার আনার জন্য ছুটাছুটি করতেছে হজরত ইয়াকুব রহমতুল্লাহ আলাই বলে ডাক্তার আনার দরকার নাই মাগরিবের আজানটা হইবার দাও কারণ আসরের নামাজ আমি তকবির উল্লাহ সহ পড়তে পারি নাই পেরেশানিতে ধরছে যদি আসর থেকে মাগরিবের মাঝখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে জিন্দিগির শেষ মাছটা এমন করলাম যেটা তো বীরে উলা সহ নাই পিছলি জিন্দিগির চল্লিশ বছরের তো বীরে উলার কোন দাম আল্লাহর কাছে আর থাকবে না পেরেশান হয়ে গেছে ব্যবসার ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে টাকার মালিক গত বছর দশ লক্ষ টাকা লাভ হয়েছে এবছর আট লাখ কেমনে হইল এই পেরেশানিতে মাথা গরম দুনিয়ার কাজের ধারাবাহিকতা নষ্ট হয়েছে তাই মাথা গরম এবাদতের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে মাথা গরম হয় নাই এমন আবেদ নয় এমন আবেদ হওয়া চাই যে এবাদতের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেলে মাথা গরম হয় এটার আল্লাহর কাছে বড় দাম এবাদতের ধারাবাহিকতার আল্লাহর কাছে বড় আল্লাহ বলতেছেন ইমান লয়া কবরে যাবি তো এই গুণগুলা অর্জন কর সফল কাম হওয়া কবরে যাবি তো এই গুণগুলা অর্জন করো সবর করো সবরে অটল থাকো বন্দিগি ও কুরবানির ধারাবাহিকতা বজায় রাখো ইত্তাকুল্লাহ সর্বোপরি আল্লাহরে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াতে বলছেন ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় শিখার কথা আবার বলছেন যারা আমার বিতু বান্দা তাদের কাছে যায় ভয় শিখো ভয়ে ভীত আল্লাহর ভয়ে ভীত বান্দার খাতায় যদি নিজের নাম কেউ লেখাইতে পারে এমন ভীতু বান্দা হয়েছে আল্লাহর ভয়ে পরিমাণ ঢুকছে যে পর্দার মাঝখানে চারপাশ দিয়ে পর্দায় ঘেরা অন্ধকার কুঠুরিতেও সে একটা গুনার কাজ আল্লাহর ভয়ে করতে পারে কেউ দেখবে না আল্লাহ দেখবেন আমার রব দেখবেন সবার চোখ ফাঁকি দিলাম আমার মাওলার চোখ আমি ফাঁকি দিতে পারবো না এমন ভয় আর ভীতি আল্লাহ অর্জন করতে বলছেন যে ভয়ের তারায় অন্ধকার জায়গায় নিরিবিলি জায়গায় আল্লাহর ভয়ে নিজের গুণার থেকে বাঁচায় রাখা যায় এমন ভয় যেই ভয়ের দ্বারায় ছোট্ট একটা এবাদত কেউ নিজের এবাদতের মধ্যে গণনা করে নেওয়া যায় ওই ভয় সতর্ক জিন্দিগি যেন কাটার আচর আমার গায়ে না লাগে গুনার কাটার আসরে যেন আমার গায়ে না লাগে এমন সতর্কতার জিন্দিগি যাপন করতে আল্লাহ বলছেন আল্লাহর ভয়ে ভীতু বান্দার জিন্দিগি যাপন করতে বলছেন যদি এই চার গুণ অর্জন করা যায় তবে আল্লাহ নিশ্চয়তা প্রদান করছেন যে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই সফল কাম মুমিন হয়ে তোমরা কবরে যেতে পারবা তোমরা দুনিয়া কবর হাসরের সফলতা অর্জন করতে পারবা আল্লাহ আমাদের তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এরকম এবাদতের ধারাবাহিকতা ঠিক রাখার তৌফিক দান করেন ধৈর্য অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহর ভয়ে ভীতু বান্দা হওয়ার তৌফিক দান করেন নবীর আশিক বান্দা হওয়ার তো দান করেন সকলে বলেন আমিন আওয়াজ করে বলেন আমিন দাবির মাধ্যমে নয় মিটানোর মাধ্যমে কোরবানির মাধ্যমে সাহাবায় দাবি করে নাই খাদিজাতুল কোবরার মতো পৃথিবীর প্রথম মুসলমান হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ নিজের দাবি করে নাই নামাজ পড়ে না এক অক্ত রোজা রাখে না একটা মিশা কথা বলে সারাদিন সেও কয় আল্লাহ কবরে গেলে এমনি মাফ করে দিতেও পারে এই দাবির মাধ্যমে মুসলমানই নয় সাহাবা একরাম দাবি করে নাই খাদিজাতুল কুবরা দাবি করে নাই সিদ্দিক আকবর দাবি করে নাই আমি ভালো দাবি করে নাই দাবির দ্বারায় নয় ত্যাগের দ্বারায় আরে এটা আসবে কখন যখন আহলে দিলদের সোহবত দিয়ে নিজের ধন্য করা যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই মালাকা ও সালিকা আল্লাহ রব্বুল আলমিন গুলামের দান করবে যে সে নিজেকে মিটানো শিখবে আহলে দিলদের সহবতে আসলে উলামাদের সহবতে আসলে কোরআন সুন্নার কথা শুনলে দিনের দরদ ভেতরে ঢুকবে উলামাদের মজলিসে বসলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে দিলের থেকে দুনিয়া বের হয়ে যাবে আখেরাত আল্লাহর ভয় দিলের ভিতরে প্রবেশ করবে আজকের মজলিস আমাদের জন্য আল্লাহর ভয় নবীজির মোহাব্বতে দিলকে রৌশন করার এক উত্তম মজলিস আল্লাহ আমাদের হাজির করছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মজলিসের বরকাত দান করেন হাসরের ময়দানে এই মজলিসের বদৌলতে হাদিসের ছাত্র করে আশেকের সুল করে আল্লাহ আমাদের দার হওয়ার তৌফিক দান করেন آمين ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته www.almodina.com